السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين সুপ্রিয় দর্শক শ্রোতা শুরুতে জানাচ্ছি আপনাদের বিশেষ আমন্ত্রণ বিশেষ শুভেচ্ছা জানাচ্ছি আপনাদেরকে বিশেষ আহ্বান ইউনিভার্সেল ভিশনের অন্যতম আয়োজন হাদিসের কাহিনী এ অনুষ্ঠানে আমরা অবগত হয়েছি ইসলামের অন্যতম একটি গুরুত্বপূর্ণ দিক কোরআনুল করিমের পরেই হল হাদিসের অবস্থান রসুল সাল্লাহ আলিহসাল্লামের হাদিস আমাদের জীবনে সর্বক্ষেত্রে তা প্রয়োগ করতে হবে সে হাদিসের আলোকে আমরা আমাদের জীবনকে গড়ব রাসুল সাল্লাহ আলিহাসাল্লাম হাদিসের দিক নির্দেশনা বিভিন্নভাবে আমাদেরকে দিয়েছেন কখনো রাসুল সাল্লাহ হুসাল্লামের সরাসরি আদেশ ও নিষেধের মাধ্যমে আবার কখনো তিনি বাস্তব সত্য ইতিহাসের কিছু কাহিনী তুলে ধরার মাধ্যমেও আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমাদেরকে নির্দেশনা দিয়েছেন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আমাদের এই আয়োজনে আপনাদের সামনে রাসুল সাল্লাহ আলী হোসাল্লামের হাদিসের সে সমস্ত কাহিনীগুলি পর্যায়ক্রমে তুলে ধরার চেষ্টা করছি যা আমাদের জীবন চলার পাথেও হবে যা আমাদের জীবনকে সুন্দর করে নেওয়ার একটি অন্যতম মাধ্যম হবে আজকে আমরা আদম আলি হিসালাতাম সম্পৃক্ত বা সম্পর্কিত কিছু হাদিসের কাহিনী আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ সুবহানা হুয়া আলা কোরআনুল করিমেও যেমন ঘোষণা দিয়েছেন আল্লাহ রাবুল্লা আলমিন বললেন ইন্নি জা আইলুন ফিল আরদি খলিফা পৃথিবীর বুকে আমি খলিফা প্রতিনিধি হিসাবে মানুষকে সৃষ্টি করতে চাই আল্লাহ সুবহান আলা তার বিধিবিধান বাস্তবায়ন করবে পৃথিবীতে এজন্য তিনি একটি জাতিকে মানব জাতিকে সৃষ্টি করার ইচ্ছা প্রকাশ করলেন সেই মানব জাতির মূল যা হতে মানব জাতি বিস্তার লাভ করেছে তিনি হলেন আমাদের আদি পিতা আদম আলী হিসালাতাম আল্লাহ সুবাহান আদম আলি সালাতামকে নিজ হাতে সৃষ্টি করেছেন এটি হচ্ছে অন্যান্য জীবের চেয়ে আদম আলি সালাতাম এর বিশেষ বৈশিষ্ট্য যেমন আল্লাহ সুবহানা ইবলিসকে বলেছিলেন সেজদা করার নির্দেশ দেওয়ার পরে ইবলিস যখন সেজদা করেনি আল্লাহ রাবুল্লাহ আলমিন ইবলিসকে শোকজ করলেন ইবলিসকে জিজ্ঞাসা করলেন মা আঁকা লিমা খালাক আমি আমার নিজ দুই হাত দিয়ে যাকে সৃষ্টি করেছি তাকে সেজদা দিতে তোমাকে কিসে বাধা দিল আসলে ইবলিস আল্লাহ সুবাহর এই নির্দেশকে লঙ্ঘন করে অন্যান্য সকল ফেরেস্তারা সেজদা দিলেন কিন্তু ইবলিস সে একায় আল্লাহ রাবুল্লাহ আলমিনের এই নির্দেশকে অমান্য করল আদম আলী ইসরাতুসাল্লামকে সম্মান প্রদর্শনের সেজদা দিল না আল্লাহ সুবাহ ইবলিসকে জিজ্ঞাসা করলেন কিসে তোমাকে বাধা দিল ইবলিস জবাব দিয়ে দিল হে আল্লাহ কিভাবে আমি তাকে সেজদা দিব অথচ খালাক্তানি মিন্নার ও খালাক্তাহ মিন তিন আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন হতে আর তাকে সৃষ্টি করেছেন মাটি হতে আগুনের বৈশিষ্ট্য হল ঊর্ধ্বগতি হওয়া মাটির বৈশিষ্ট্য হল নিম্নগতি হওয়া সুতরাং ঊর্ধ্বগতি সম্পন্ন বিষয় থেকে আমাকে সম্পন্ন বস্তু থেকে আমাকে সৃষ্টি করেছেন আমি কিভাবে নিম্নগতি সম্পন্ন ব্যক্তিকে আমি সেজদা করতে পারি এ জবাব ইবলিস আল্লাহ সুবাহকে দিল সুপ্রিয় দর্শক শ্রোতা আসলে বিষয়টি সবিস্তারে আমাদের বর্ণনা করা সম্ভব হবে না শুধু দর্শক শ্রোতাকে একটু স্মরণ করে দিতে চাই আল্লাহ সুবাহ নির্দেশ দিলেন আদম আলি সালাতামকে সেজদা করার জন্য ফেরেস্তারা হলেন এমন আল্লাহ সুবাহ বান্দা যারা আল্লাহ সুবাহর কোনো নির্দেশকে কখনো অমান্য করেন না শুধু নির্দেশ পাওয়ার অপেক্ষায় তারা পাওয়া মাত্রেই তা বাস্তবায়ন সুন্দরভাবে তারা সবসময় সচেষ্ট প্রস্তুত কিন্তু ইবলিস আল্লা সুবাহ তাকে নির্দেশ দিলেন সে নিজের দাম্ভিকতা বশত অহংকার বশত এ গর্ববশত আল্লাহ সুবাহর নির্দেশকে উপেক্ষা করে নিজে যুক্তির আশ্রয় নিয়ে নিজের বরত্ব প্রকাশ করতে গিয়ে আদম আলী হিসালাতামকে সে সেজদা করেনি সে যুক্তি পেশ করেছিল যে তাকে সৃষ্টি আমাকে সৃষ্টি করেছেন আগুন হতে আর তাকে সৃষ্টি করেছেন মাটি হতে সুতরাং মাটির সৃষ্টিকে আগুনের সৃষ্টি কিভাবে এই সম্মান প্রদর্শন করতে পারে সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের জীবনেও কিন্তু এই ধরনের বিষয়গুলি ঘটে থাকে অনেক সময় আমাদের কাছে যখন করান এবং সুন্নার আল্লাহ তার রসুলের নির্দেশ আমাদের সামনে থাকে আমরাও তখন বিভিন্ন রকমের যুক্তি খরা অজুহাত দাঁড় করে আল্লাহর নির্দেশ রসুলের নির্দেশকে অপেক্ষা করার চেষ্টা করি মনে রাখতে হবে আপনাকে আপনার সামনে দুটি মডেল এক হলেন আদম আলী হিসালাতাম আরেক হচ্ছে ইবলিস আল্লাহ সুবাহ নির্দেশ আপনি যখন পালন করবেন আল্লাহর একজন নৈকট্যশীল বান্দা হওয়ার সুযোগ লাভ করবেন যদি পালন না করেন তাহলে তো নৈকট্যশীল বান্দা হওয়ার কোনো সুযোগ নেই সাথে এই বিষয়টি মনে রাখতে হবে আপনাকে নির্দেশ দেওয়া হবে আল্লাহর নির্দেশ আপনার সামনে আপনি পালন করতে না পারলেও হঠাৎ কোনো কারণে যদি এই নির্দেশ আপনি উপেক্ষা করে থাকেন পালন করতে পারেননি নিশ্চয়ই আপনি অপরাধ করেছেন তবে এই অপরাধ করার পরেও আল্লাহ সুবহান তিনি হলেন আরহামুর রাহমিন অতি দয়ালু তিনি ছাড় দিয়ে থাকেন আরও তিনি সুযোগ দিয়ে থাকেন কোনো মানুষ যদি তার অপরাধকে স্বীকার করে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে পারে আল্লাহর কাছে অনুশোচনা অনুতপ্ত হতে পারে তাহলে সে আবারও আল্লাহ হতালার প্রিয় হওয়ার সৌভাগ্য লাভ করবে এটি হচ্ছে মূলত আদম আলি এর বৈশিষ্ট্য আমরা তার সন্তান হিসেবে আমাদের এই ধরনেরই হওয়া উচিত পক্ষান্তরে ইবলিস সে আল্লাহর নির্দেশ অমান্য করেই শেষ করেনি বরং আল্লাহর নির্দেশ অমান্য করেছে এটি যখন সে জানল বুঝল এরপরেও আল্লাহ তাকে চার্জ করলে সে আরও ভিন্ন রকমের যুক্তি দাঁড় করে আল্লাহর নির্দেশ থেকে চূড়ান্তভাবে দূরে সরে থাকার চেষ্টা করলো কখনো তার ভুলকে সংশোধন করার চেষ্টা করেনি যার ফলে আল্লাহ সুবাহ চিরজীবনের জন্য তাকে বিতাড়িত অভিশপ্ত তার অবস্থাটি করে দিয়েছে সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আপনাদের সামনে ছোট্ট একটি রসুল সাল্লাহ আলী হুসাল্লামের হাদিসের কাহিনী তুলে ধরতে চাই যে হাদিসটি সহি বুখারি ও মুসলিমে এসেছে সাহাবি আবু হুরাই রদি আল্লাহ তালা আনহু তিনি হাদিসটি বর্ণনা করছেন যে একদা আল্লাহ সুবাহ যখন আদম আলি সালাতামকে সৃষ্টি করলেন সৃষ্টি করার পরেই আদম আলি সালাতামকে বিভিন্ন জ্ঞানে বিজ্ঞানে তাকে আরও বৈশিষ্ট্যপূর্ণ করলেন আল্লাহ নিজেই তাকে শিক্ষা দিলেন বহু কিছু ফেরেস্তাদেরকে আদম আলি সালাতামের সম্মানার্থে শেষদার নির্দেশ দিলেন এখন আল্লাহ সুবাহ তালা আদম আলি সালামকে যখন সৃষ্টি করলেন তার দৈহিক অবয়ব ছিল তার দৈর্ঘ্য ছিল তুল সিত্তুনা ষাট হাত ছিল তার দৈর্ঘ্য এই দীর্ঘ এক বিশাল বডির মানুষ তিনি ছিলেন আল্লাহ সুবাহানুভালা আদম আলাইসাল্লামকে নির্দেশ দিলেন ইজহাব ফসল্লিম আলা উলা ইকে মিনাল মালা ইকা দেখো সেই জায়গায় ফেরেস্তারা বসে আছে তুমি যাও তাদের কাছে তাদের কাছে গিয়ে তুমি তাদেরকে সালাম দাও তবে ভালোভাবে মনে রাখবা ফার্স্ট আমি আম্মা কা يحيونك تحيتك وتحيتك وتحية ذريتك তবে এটি মনে রাখবা সেখানে তুমি যাবে তাদেরকে সেই ফেরস্তা দলকে সালাম দিবে সালামের পরে ফেরেস্তারা যে সালামের জবাব দিবে সেই জবাবটি হবে তোমার এবং তোমার পরবর্তী সন্তান প্রজন্ম যারা আসবে তাদের সালাম যে জবাবের রীতিনীতি হবে এটাই অতএব তুমি সেটি মনে রাখবে আদম আলী হিসালাতাম তাদের কাছে গেলেন গিয়ে বললেন আসসালাম আলাইকুম তোমাদের প্রতি আল্লাহ সুহান শান্তি বর্ষিত হোক ফকাল ওয়াসালাম আলাইকা ওরহমতুল্লাহ ফেরেস্তারা জবাবে বললেন আসসালাম আলাইকা রহমতুল্লাহ আপনার উপরও আল্লাহর শান্তি এবং রহমত বর্ষিত হোক ফাজাদু হো রহমতুল্লাহ তারা আদম আলি সালাতুসাল্লাম যতটুকু বলেছিলেন তার চেয়ে সেই পরিমাণ শব্দ তো বলেছেন আরও কিছু বেশি শব্দ রহমতুল্লাহ বলেছেন ফকুল্লুমান ইয়দুল জন্নত আলা সৌরতে আদম ফলম ইয়াল আল খলকো ইয়ঙ্কুসু হাত্তাল আন আদম আলি সালাতামের সৃষ্টি শুরুতে তার উচ্চতা ছিল ষাট হাত এই ষাট হাত এই উচ্চতায় যত মানুষ জান্নাতে প্রবেশ করবে এই দীর্ঘ বডি নিয়েই সেই সময় জান্নাতে প্রবেশ করবে তবে আদম আলি সালাতামের উচ্চতা ছিল ষাট হাত আজকে আমাদের উচ্চতা হয়ে গেছে সাড়ে তিন হাত মূলত আদম আলি সালাতাম থেকে ধারাবাহিকভাবে এ উচ্চতা হ্রাস পেতে থাকে শেষ পর্যন্ত আমাদের এই পর্যায়ে এসে আমরা এই পর্যায়ে পৌঁছে গেছি সুপ্রিয় দর্শক শ্রোতা আদম আলী সালাতাম ফেরস্তাদেরকে গিয়ে সালাম জানালেন ফেরেস্তারা তার সালামের জবাব দিলেন জবাবে একটি শব্দ বেশি বললেন আসলে আমাদের ইসলামেও কিন্তু এটাই নিয়ম আল্লাহ সুবহান বলেন সুরা নিসায় ইদা হই চুম্বি চাহাইয়াতিন যখন তোমাদেরকে কেউ সালাম জানাবে তোমরা সেই সালামের জবাবের ক্ষেত্রে তার চেয়ে আরো বেশি ভালো করে জবাব দেওয়ার চেষ্টা করো যদি তা না হয় কমপক্ষে যতটুকু তিনি সালামের জবাবে বললেন সালামে বললেন ততটুকু অবশ্যই হতে হবে সুপ্রিয় দর্শক শ্রোতা আসলে ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা যার প্রতিটি বিষয় চিন্তা করলে একজন মানুষ সেটিকে গ্রহণ করতে বাধ্য হবে কারণ এটাই হলো বাস্তব এটাই হলো যুক্তিসঙ্গত বিষয় বিভিন্ন মতবাদ বিভিন্ন ধর্ম রয়েছে যেগুলিতেও এই ধরনের অভিবাদন পারস্পরিক প্রথমে সাক্ষাৎ হলে কিছু মত বিনিময় হয় কিন্তু ইসলাম আর অন্যান্য ধর্মের এ অভিবাদনের মাঝে বিশাল পার্থক্য আজকে আমাদের সমাজ সেই অমুসলিমদের কালচারে সেই কালচারের সংস্পর্শে যাওয়ায় আজকে অনেকে আমরা সালাম ভুলে গেছি বরং দেখা সাক্ষাৎ হলে আমরাও good night good morning good evening এ সমস্ত শব্দ দিয়েই আমরা পারস্পরিক অভিবাদন বিনিময় করতে চাই আসলে এর অর্থ কি একটু চিন্তা করে দেখুন আপনার একজনের সাথে সাক্ষাৎ হলো আপনি বললেন সন্ধ্যাবেলায় সাক্ষাৎ হলো রাত্রিবেলায় আপনি তাকে বললেন গুড নাইট অথবা সকালবেলায় আপনি তাকে বললেন গুড মর্নিং শুভ প্রভাত শুভ রাত এতে কি যায় আসে সেই ব্যক্তি কি উপকৃত হবে সুযোগ নেই কিন্তু ইসলামের বিধান অনুযায়ী আল্লাহ রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম বলেন এক মুসলিম যখন আরেক মুসলিমের সাথে সাক্ষাৎ করবে সেই সাক্ষাতের মুহূর্তে শুরুতেই তাকে জানাবে আসসালাম আলাইকুম তোমার উপর আল্লাহ সুবাহানা পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক কোন একটি নির্দিষ্ট সময়ের জন্য সীমাবদ্ধ নয় গোটা জীবন আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য তোমার উপর শান্তি বর্ষিত হোক এটি কোনো এক সকালে নয় কোনো এক সন্ধ্যায় নয় কোনো এক রাত্রে নয় এমনভাবে দোয়া করা হলো আপনি যদি দশ বছর বাঁচেন গোটা দশ বছর যেন আপনি শান্তির জীবন পান আপনি যদি পঞ্চাশ বছর বেঁচে থাকেন গোটা পঞ্চাশ বছরে যেন শান্তির জীবন পান এটাই হচ্ছে ইসলামের নিয়ম ইসলামের বিধান সুপ্রিয় দর্শক শ্রোতা সুতরাং ইসলামের এই সুন্দর আদর্শ আমরা যেন গ্রহণ করে ধন্য হতে পারি সফল সার্থক হতে পারি সে আহ্বানে আমরা সকলকে জানাচ্ছি আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন